আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জুমার দিন খুদ্া দিচ্ছিলেন এ সময় এক ব্যক্তি এসে বললেন হে আল্লাহ রসুল বৃষ্টি বন্ধ হয়ে গেছে আপনি আল্লাহ নিকট দোয়া করুন তিনি যেন আমাদেরকে বৃষ্টি দান করেন তখন তিনি দোয়া করলেন ফলে এত অধিক বৃষ্টি হলো যে আমাদের নিজ নিজ ঘরে পৌঁছতে পারছিলাম না এমনকি পরের জুমুয়া পর্যন্ত বৃষ্টি হতে লাগলো আনাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন বলেন তখন সে লোকটি অথবা অন্য একটি লোক দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাদের উপর হতে বৃষ্টি সরিয়ে দেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহ আমাদের আশেপাশে আমাদের উপর নয় আনাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন বলেন আমি তখন দেখতে পেলাম মেঘ ডানে ও বামে পৃথক হয়ে বৃষ্টি হতে লাগলো মদিনাবাসীর উপর বর্ষণ হচ্ছিল না